এই আলেমদের প্রথম সূচনা হয় গোলাম মাহমুদ কাদিয়ানিকে দিয়ে গতকালের প্রথম আলো পত্রিকা যাদের কাছে আছে এই প্রথম আলো পত্রিকার গোটা একটা পৃষ্ঠা জুড়ে আছে কাদিয়ানি মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন দাজ্জালের মতো চোখ একটা কেমন কেমন যেন এটাই হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এরপরে তার খলিফা আল্লাহর রাসুল সাল্লামের যেমন খলিফা ছিল আবু বকর ওমর ওসমান এইরকম তার খলিফা আছে সেই খলিফাগুলোর ছবি আছে সাথে এরপরে নিচে আছে মির্জা মাসরুর বর্তমান যে কাদিয়ানিদের খলিফা এ খামেস পঞ্চম খলিফা এর ভাষণ লন্ডন থেকে প্রচার হয় এক পৃষ্ঠা ব্যাপী প্রথম আলো পত্রিকা এদের বিজ্ঞাপন দিয়েছে প্রচার করেছে কেন এই বামপন্থী মার্কা নাস্তিক পত্রিকা কাদিয়ানিদের প্রচার করছে কেন এই ভারতবর্ষে যখন হিন্দু মুসলিম গোটা জাতি ইংরেজ বিরোধী যুদ্ধে লিপ্ত ছিল মুসলিম জাতি জেহাদ করছিল সেই সময় জেহাদের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে সর্বপ্রথম যে লোকটা ফতুয়া দেয় তার নাম হচ্ছে গোলাম কাদিয়ানি কি দাঁড়িয়ে এই লোকটা প্রথমে দাবি করেছে নিজেকে পীর পীর দাবি করলো প্রথম দেখলো যে পীর তো আরো অনেকে আছে তাহলে কি করা যায় এই জন্য কয়েক বছর পরে দাবি করলো মুজাদ্দিদ কি দাবি করলো এখনো দেখবেন পীরদের মধ্যে অনেকে প্রথম পীর তারপরে কি হয় মুজাদ্দিদ আর্টশির শিল্পীর মুজাদ্দিদ দেওয়ানবাগি পীর মুজাদ্দিদ সব মুজাদ্দিদ এটা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে গিয়ে দেখে যে এই মুজাদ্দিনও তো কাজ হচ্ছে না আরো কিছু দরকার তারপরে দাবি করলো সে ইমাম মাহাদি কি দাবি করলো ইমাম মাহাদি এরপরে দেখলো যে এটাও খেয়েছে লোকেরা কারণ এই জাতিকে সবই খাওয়ানো যায় এরপরে আর এক ধাপ এগিয়ে গেল বলল না ইমাম মাহাদি না এটা হলো ইমাম মসিহে মৌরুদ মানে ঈসা আলাই ইসলাম যে আগমন করবেন সেই মাসি হচ্ছে এই ঈসা মাসি এরপরে উনিশশো এক সালে গিয়ে চিন্তা করলো যে না এইসবে হবে না নবী দাবি করতে হবে দাবি করলো নবী তবে প্রথমে সরাসরি নবী না দাবি করলো উম্মতি নবী নবী তবে উম্মত দিল্লি নবী ছায়া নবী দিল মানে ছায়া বুরুজি নবী মানে নবীর নক্ষত্র এর পরবর্তীতে সে পূর্ণাঙ্গ নবী দাবি করে এই লোকটা প্রথমে ফতুয়া দেয় জেহাদ কে নাম ছোড় দো আয় ভাই ও ইসলাম মে হারাম হায় কতল কে তাল ও ভাই জেহাদ ছেড়ে দাও ইসলামে মারামারি করা হারাম এই ফতুয়া প্রথম দেয় কে ভারতবর্ষে এই কাদিয়ে নেই গোলাম কাদিয়ে নেই গতকালের অর্থাৎ সতেরোই জানুয়ারি দুই হাজার তেরো বৃহস্পতিবারের পত্রিকা প্রথম আলো আট নম্বর পৃষ্ঠায় গোটা পৃষ্ঠা ব্যাপী হচ্ছে কাঁদিয়ে নিয়ে আলোচনা আমাদের মনে রাখতে হবে কাদিয়ানিদের নিয়ে এত মাতামাতি কেন বৌদ্ধদেরকে নিয়ে এত মাতামাতি কেন এই কাদিয়ানিদেরকে দিয়ে যে ক্ষতিটা করেছে ইসলামের এরা সারা দুনিয়াতে মুসলিমদের ধোকা দেয় এই সবগুলো ওদের মসজিদের ছবি সারা দুনিয়াতে কোন কোন জায়গায় কত বড় বড় মসজিদ আছে এগুলোর ছবি বাংলাদেশে বহু জায়গায় কাদিনদের মসজিদ রয়েছে এখানে দেওয়া আছে ওয়াশিংটনের পাশে মেরিল্যান্ডে অবস্থিত আহমাদিয়া মুসলিম বাইতুর রহমান মসজিদ এরপরের ছবিটা হচ্ছে ইন্দোনেশিয়ার জো জাকার্তায় অবস্থিত আহমদিয়া মসজিদে নাসর তারপরে আছে ঘানার জামে প্রাঙ্গনে জামিয়া প্রাঙ্গনে নির্মিত নূর মসজিদ কাদিরিদে মসজিদ লন্ডনের মর্ডেনে নির্মিত বৃহৎ আহমদিয়া মসজিদ অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত আহমদিয়া মসজিদ কানাডার অন্টারিওর মেলন এ অবস্থিত আহমদিয়া মসজিদ এরকম আরো অনেক মসজিদ দারুদ তাবলিক আহমদিয়া মাদ্রাসার আগত মুসল্লিদের নামাজের দৃশ্য বিভিন্ন রকম মাসিদের তাবলিক সবই আছে এই কাদিয়ানিরা বামপন্থী রামপন্থী এদের সবচেয়ে আপন এখানে ধন্যবাদ জানিয়েছে এখানে লেখছে বিরোধিতা আক্রমণ ও প্রতিহিংসার বিপরীতে এদেশের সাধারণ জনগণ শিক্ষাবিদ সুশীল সমাজ মানবাধিকার সংগঠন এবং স্বাধীন ও সাহসী গণমাধ্যম সর্বদা আহমদিয়া সহ সকল ধর্মীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে মানে নাস্তিক মোরতাদ যতগুলো মিডিয়া আছে এদের সবসময় সাহায্য করেছে কারণ এদেরকে দিয়ে যে ক্ষতিটা করা যায় এইটা অন্য কোনো কিছু করা যায় না এহুদি খ্রিস্টান যখন দেখলো যে মুসলিম জাতিকে যদি আমরা এভাবে হামলা করি তাতে পারা যাবে না তো এদের মধ্যে জেহাদি চেতনা দূর করা দরকার এটা করার জন্য ওদের ফতোয়া কেউ শুনবে না ফতোয়া দেওয়ার জন্য প্রয়োজন আলেম প্রয়োজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুক্তি প্রয়োজন ডিগ্রিধারী লোক আর সেটার জন্য ওরা তৈরি করেছে এই জাতীয় আলেমদেরকে কাজেই আমাদের মনে রাখতে হবে শয়তানের হামলা যুগে যুগে চলেছে এখনো চলবে কেয়ামত পর্যন্ত শয়তানের হামলা চলবে এজন্য আমি এই লেকচারটা তৈরি করেছিলাম জুমায় দেওয়ার জন্য যেহেতু এখন এই শয়তানের হামলা নিয়ে অনেক লেকচার হয়ে গেছে এই জন্য আজকের এই বিষয়টা সবামরি টানতে চাই শয়তানের হামলা কতদিন চলবে আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন বলে দিবে কতদিন চলবে কোরআন বলছে সুরা আরাফের অর্থাৎ সাত নাম্বার সুরার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতে কালা ফাংজিরনি কালা আংজিরনি ইলা ইউবাসুন শয়তান বলল আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কালা মিনাল মুংজারিন আল্লাহ তারা বলেন কালা ইন্নাকা মিনাল মুংজারিন তোমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো তাহলে বুঝে গেল শয়তানের হামলা চলবে কতদিন আর নেন সুরায় আল হেজের পনেরো নম্বর সুরার ছত্রিশ এবং সাত্রিশ নম্বর আয়াত এখানেও দেখা যায় শয়তান আল্লাহ কাছে আবেদন করেছে কালা রব্বি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তারা এখানেও বললেন কালা কামিনাল মুংজারিন তোমাকে অবকাশ দেওয়া হলো একই কথা আছে সুরায় সাদ আটত্রিশ নম্বর সুরার উনাশি এবং একাশি নম্বর আয়াত পর্যন্ত তাহলে বোঝা গেল যে শয়তান কেয়ামত পর্যন্ত হামলা চালাতে থাকবে আর এই জন্য মিথ্যা সিথ্যা যত রকম ওয়াদা করার তা করবে এবং শয়তানেরা স্বীকারও করবে সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে তেয়ামতের মাঠে যখন বিচার ফয়সলা হয়ে যাবে মানুষ সবাই শয়তানের দোষ দিবে তখন শয়তানকে আল্লাহ তারা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবেন যে সবাই তোর দোষ দেয় তোর কি বক্তব্য তো শয়তানের বক্তব্যটা আছে সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন অকাল শৈতানুলাম্মা কুদিয়াল আমর যখন বিচার আসার ফয়সলা ক্লিয়ার হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদ ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা আর আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম তবে ওয়াদা ভঙ্গ করেছি ওয়াদা খেলাপ করেছি মিথ্যা ওয়াদা করেছিলাম তো তোমরা কেন আমার কথায় আসলে আল্লাহ সত্য ওয়াদা মানু না আমারটা মানলা কেন আমি কি জোর করে এনেছি ওমা কান আলী আলাইকুম মিন সুলতান আমার তো তোমাদের উপরে কোনো জোর করার ক্ষমতা ছিল না আমি তোমাদের শুধু দাওয়াত দিয়েছি আহ্বান করেছি লি তোমরা আমার ডাকে সারা দিয়েছ আল্লাহ ডাকে সারা দাও নাই আমার ডাকে সারা দিয়েছ সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না নিজেদেরকে তিরস্কার করো ওয়াজ করতেছে কে এরপরে শয়তান বলল মা আনাবে মুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখিয়া আজকে তোমরা আমাকে ছাড়াইতে পারবে না আমিও তোমাদের ছাড়াইতে পারবো না আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না এভাবে কথা আসতে করেন আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না আর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না ইন্নি কাফার তুবিমা আশ্রাক ইমিন কবলু তোমরা যে এতদিন পর্যন্ত ইতিপূর্বে আমাকে আল্লাহর সঙ্গে শিরিক করেছ আজকে আমি তা প্রত্যাখ্যান করলাম আলিম জালিমদের জন্য বড় মর্মন্তুত শাস্তি রয়েছে শয়তানের স্বীকারোক্তি এটা শয়তানের হামলা চলবে কাদের উপরে খুব খেয়াল করবে এটা শয়তানের হামলা চলবে সবার উপরে আপনার উপরে শয়তান হামলা করলে কাজ হবে না বাবনরাও যারা আছেন খুব খেয়াল করে শুনুন কারণ বিপদ আপদে পড়লে মানুষ কি হয় দুর্বল হয় আল্লাহ তালা বলছেন শয়তান কাদের উপরে ভর করতে পারে পরুণ কোরআন থেকে আল্লাহ বলছেন হাল উনাব্বিউকুম আলা শায়াতিন আমি তোমাদের বলবো কি শয়তান কাদের উপরে নাজিল হয় নাজিল হয় শয়তান অবতীর্ণ হয় বোঝা গেল ওদের উপরে শয়তান কি হয় সওয়ার হয় ভর করে আল্লাহ বলছেন আমি কি তোমাদের বলবো যে শয়তান কোন প্রকারের লোকদের উপর অবতীর্ণ হয় এরকম প্রশ্ন করা হয় আল্লাহ তারা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বলবেন এরপরে বলছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম শয়তান নাজিল হয় ওই সকল লোকদের উপরে যারা বেশি মিথ্যা বলতে পারে এবং বেশি পাপ করতে পারে আফাক ইফকুন থেকে মিথ্যা কথা বলতে পারে যারা বেশি আসিন বেশি পাপ কাজ করে তাদের কাছে শয়তান অবতীর্ণ হয় বোঝা গেল শয়তান নেককার লোকদের কাছেও আসতে পারে না এটা হচ্ছে সুরায় সোয়ারা ছাব্বিশ নম্বর সুরার দুইশো একুশ নম্বর থেকে নিয়ে দুইশো সাতাইশ নম্বর পর্যন্ত পড়বেন এখানে বলা হয়েছে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম ইউলকুন আসসামা ওয়া আকসারুহুম কাযিবুন গাবুন এখানে ভিন্ন প্রসঙ্গ আছে তো এই জাতীয় লোকদের উপরে শয়তান ভর করতে পারে আমানু আমিলুস সালিহাত আর যারা ঈমান আনে ও আমিলুস সালিহাত নেক আমল করে ওয়া যাকারুল্লাহ কাসীরা এবং যারা আল্লাহর বেশি করে জিকির করে জুলিমু এবং তারা নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে যারা কি করে অন্তাসরু যারা নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ নেয় জিহাদি জজ্বা আছে এই জাতীয় লোকদের ধারে কাছেও শয়তান আসতে পারে না সোয়ারা ছাব্বিশ নম্বর সুরার দুইশো একুশ এবং থেকে শুরু করে দুইশো সাতাশ নম্বর আয়াত এরপরে সুরা নাম ছয় নম্বর সুরার একশো একুশ নম্বর আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান ওহি করে শয়তান কি করে একটা হচ্ছে আল্লাহর ওহি আরেকটা কার ওহি ওই যে দেখেন না স্বপ্নে দেখে বেশিরভাগ হ্যাঁ স্বপ্ন তিন রকম আছে একটা স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে হয় এটা মমিনদেরকে আল্লাহ তারা দেখান আর একটা হচ্ছে শয়তান দেখায় আমাকে হাদিস দিয়ে দলিল পেশ করার সামনে হাদিসটা আসবে তো আল্লাহ তারা বলছেন অন্যা শায়াতিন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই গুলো ওহি করে তাদের অলিদের কাছে তাহলে শয়তান ওহি করে কার কাছে শয়তানের অলি যারা তাদের কাছে মমিনদের কাছে শয়তান ওহি করতে পারে না আল্লাহ তারা বলছেন লিউ যা দিলুকুম তোমাদের সাথে ঝগড়া করার জন্য শয়তান ওদেরকে দলিল দিয়ে দেয় ওহি করে দেয় ওয়াইন আতম হোম যদি তোমরা তাওহিদ বুঝার পরে দিন বুঝার পরেও এই শয়তানের ওহির অনুসরণ করো ইন্নাকুম লা মুশরিকুন তাহলে অবশ্যই তোমরা মোশরেক হয়ে যাবে সুরা নাম ছয় নম্বর সুরার একশো একুশ নম্বর আয়াত এমনি ভাবে সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো পঁচাত্তর নম্বর আল্লাহ বলছেন শৈতান ওরা হচ্ছে শয়তান ইউহাদ্দিফু আউলিয়াহু সে তার অলিদেরকে ভয় দেখায় ফালা তাখাফুহুম সুতরাং তোমরা শয়তানকে ভয় করো না অখাফুনি আমাকে ভয় করো ইনকুন্তু মমিনিন যদি সত্যিকার মমিন হয়ে থাকে এমনি ভাবে সুরায় মারিয়ম আঠারো নাম্বার সুরার তেরাশি নাম্বার আল্লাহ বলছেন ইয়াবানি আদম আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউজুহুম আজ্জা আলাম তারা তুমি কি দেখো না আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিন আমি শয়তানদেরকে পাঠাই কাফেরদের উপরে কাদের উপরে শয়তানেরও নিজের কোনো ক্ষমতা আছে নাকি যারা শয়তানি করতে চায় আল্লাহ তাদের কাছে শয়তানকে পাঠায় এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে আলাম তার তুমি কি দেখো না আমি শয়তানকে প্রেরণ করি কাদের উপরে আলাল কাফেরিন কাফেরিনদের উপরে আজ্জা শয়তান তাদেরকে ফুটবল বানায় তাদেরকে উৎসাহিত করে উস্কানি দেয় সুরসুরি দেয় তাউজুম আজ্জা মারিয়াম আঠারো নম্বর সুরার তিরাশি নম্বর আয়াত এরপরে আল্লাহ তারা বলছেন সুরায় আরাফ সাত নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে ইন্না জালনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন নিশ্চয়ই আমি শয়তানদেরকে বন্ধু বানিয়ে দিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা ইমান রাখে না যারা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ইমান রাখে না তাদের জন্য শয়তানদেরকে বন্ধু বানিয়ে দেওয়া হয়েছে আর শয়তান নিজেও জানে যে আল্লাহর খালেস বান্দাদের উপরে তার কোনো প্রভাব চলবে না এই জন্য সুরায় হিজর পনেরো নম্বর সুরার উনচল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার আয়াত পড়বেন সেখানে শয়তান কি বলছে শয়তান নিজে বলছে কালা রব্বি শয়তান বলল হে আমার রব শয়তান রব বলছে কাকে আল্লাহকে না তাহলে বোঝা গেল শয়তানেও আল্লাহ বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করলেই মমিন হওয়া যায় না তাহলে এক নাম্বার মমিন শয়তান শয়তান বারবার আল্লাহকে ইয়া রব্বি ইয়া রব্বির আহ্বান করছে না যাই হোক সে অন্য বিষয় শয়তান বলল কাল রব্বি হে আমার রব বিমা আগুয়াই টানি তুমি যে আদমের কারণে আমাকে গোমরা করেছ আমাকে বের করে দিলা আমি তাদের জন্য পৃথিবীকে চাকচিক্য করে সুন্দর সজ্জিত মণ্ডিত করে তাদের সামনে তুলে ধরব না জায়েজ কাজকে হারাম কাজকে পাপের কাজগুলোকে তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবো জায়েজ করে দিব ডেস্টেনি অমুক তমুক শেয়ার বাজার দেখেন না সুদ কেমনে জায়েজ করে শেয়ার বাজার একটা আধুনিক জুয়া খেলার মাঠ এটা আধুনিক জুয়া এটাকে সুন্দর করে সরিয়া ভিত্তিক জায়েজ করে দিচ্ছে ডেস্টেনি ডান হাত বাম হাত প্রতারণার শয়তানি ধোকা এগুলোর মধ্যে জড়াইয়ে আমাদের অনেক ভাইদেরকে শয়তান গ্রাস করেছে এক সময় তারা বেশ ভালো দায়ী ছিল কোরআন সুন্নার দিকে মানুষকে আহ্বান করত দেশতেনি নামক শয়তান তাদের সামনে এসে এমন ভাবে গ্রাস করেছে যে এখন তারা ডান হাত বাম হাতের দাবাত দেয় এখন গেছে তাহিদের দাবাত আগে ছিল কোরআন সুন্না এখন কি ডান হাত বাম হাত শয়তান বলছে লাহুম ফিল আর্থ আমি জমিনে তাদের সামনে গুলো সজ্জিত মন্ডিত করে উপস্থাপন করব এবং আমি তাদের সকলকে পদভ্রষ্ট করব ইল্লা তবে দেখেন শয়তানও বুঝে সকলকে বলে তারপর বলছে না না ইল্লা তবে এবার মিনহমুল মুখলাসিন তাদের মধ্য থেকে তোমার মুখলেস বান্দা যারা পিওর বান্দা যারা তাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না আল্লাহ তালাও বললেন দেখো সুলতান আমার বান্দা যারা তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না কে বলছেন আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে না এখানে আল্লাহ বড় গাইয়ুর আল্লাহ নিজের চ্যালেঞ্জকে বড় মূল্য দেন কাজে যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়া যায় আল্লাহর বান্দা বান্দি হওয়া যায় আল্লাহ বলছেন ইন্না এবাদি লাইসালাকা আলাইহিম সুলতান জেনে রাখবি আমার বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না ইল্লা মানিত্তাবা কামিনাল গাবিন তবে যারা বোকা লোকদের মধ্য থেকে যারা তোর অনুসরণ করবে তাদের উপরেই তোর কর্তৃত্ব চলবে জাহান্নাম আর তাদের সবার একসাথে ঠিকানা জাহান্নাম সুরায় আল হেজার পনেরো নম্বর আয়াত সুরার আয়াত নম্বর উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবারে আমরা শয়তান থেকে বাঁচবো কেমনে সে বিষয়গুলো আলোচনা করব প্রথমে বিষয়টা হচ্ছে কোরআন সুন্দর করে অটল ইমান রাখা এটা প্রথম ঔষধ যেটা এই আয়াতগুলো থেকে ক্লিয়ার হয়ে গেল যে শয়তানের হামলা থেকে বাঁচার জন্য প্রথম ঔষধ কি কোরআন সুন্নার উপরে দৃঢ় ইমান রাখা আকিদা ক্লিয়ার রাখা কোন রকমের ছিড়িকে আকিদা বেদা আকিদা রাখা যাবে না এটা এক নম্বর অস্ত্র দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে পানা চাওয়া দুই নম্বর কি আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে এটার দলিল নেন সুরায় আরাফ এর দুইশো এবং দুইশো এক নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোনো খোঁচা আসে মানুষ যখন খোঁচা মারে শয়তানও মানুষের দিলের মধ্যে খোঁচা মারে নাজগুন অতোয়াশা দেয় ধোকা দেয় খোঁচা মারে বিল্লাহ তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও কার কাছে তাহলে বলতে হবে আউজবিল্লাহ রাজিম কি বলতে হবে এটা আরেকটা দলিল আছে সুরায় ফুসেলাতের ছত্রিশ নম্বর হাতে বলা আছে যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোনো খোঁচা আসে অশ্বাসা আসে ধোকা আসে মনের মধ্যে শয়তান দাগা দেয় আল্লাহর কাছে পানা চাও এরকম সুরে আল মোমিনুন তেইশ নম্বর সুরার সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়তে বলা হয়েছে অকুর রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজুবিকা রব্বি আইয়াহদুরুন একটা দোয়া পাওয়া গেল আল্লাহ বলছেন অকুর রব্বি অকুল বলো শয়তান যদি তোমাকে ধোকা দেয় দাগা দেয় মনের মধ্যে অসুয়াশা দেয় আমরা আলোচনা করেছিলাম শয়তান নামাজের মধ্যে ধোকা দেয় উজুর মধ্যে ধোকা দেয় শয়তানের হামলা নামক যে আলোচনা হয়েছিল এখন বাঁচবো কি করে আল্লাহ বাঁচার পদ্ধতি শিখাচ্ছেন অকুল বলো কি বলবো রব্বি মিন হামাযাতি শায়াতিন ওয়া রব্বি আন ইয়াহদুরুন এই দোয়া পড়বেন কি অর্থের রব্বি হে আমার রব আউযু আমি তোমার কাছে পানা চাই আশ্রয় চাই মিন হামাজাত শায়াতিন শয়তানের সূক্ষ্ম এবং গোপন হামলা থেকে আর আমি তোমার কাছে পানা চাই যেন শয়তান আমার ধারে কাছে আসতে না পারে এই দোয়া শিখানো কার এখন কি গলায় তাবিজ লাগাবো শয়তান থেকে বাঁচার জন্য না আল্লাহ সেখানে দোয়া করবো খেয়াল রাখবে এটা সুরাল মোমেনুনের তেত্রিশ নম্বর তেইশ নম্বর সুরার সাতাশি সাতানব্বই আটানব্বই নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরা তেইশ নম্বর তেত্রিশ নম্বর তেইশ নম্বর সুরা আল মমিনুন এর সাতানব্বই বা আটানব্বই নম্বর আয়াত আমাদের কেতাব দোয়ার ভিতর আছে দোয়ার বইটা আমাদের যার কাজ আছে দেখে নেবেন এরপরে শয়তানের হামলা থেকে বাঁচার আর একটা আমল আবু হরারা থেকে বর্ণিত তিনি বলেন ওয়াক্কালানি রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আমাকে দায়িত্ব দিলেন বেহেফজে জাকাত রমাদান রমজানের জাকাতের মাল হেফাজত করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আমাকে দায়িত্ব দিলেন ফাতানি আতিন রাতে একজন আগন্তুক এলো সে ওই জাকাতের মাল চুরি করতে লাগলো ভরতে লাগলো পোটলা ভরতে লাগলো আমি তাকে ধরে ফেললাম কে বলছে আবু হরারহু আবু হরায়রা বলেন যে আমাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জাকাতের মাল পাহারাদারি করার দায়িত্ব দিলেন রাতের বেলায় দেখলাম যে একটা লোক আসলো এসে জাকাতের মাল চুরি করতে শুরু করলো আমি তাকে ধরে ফেললাম আমি বললাম যে তোকে আমি আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাবো সে বলল যে ভাই আমার স্ত্রী পরিবার সব না খেয়ে আছে কষ্টে আছি আজকে আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না উনি দয়ালু মানুষ ছেড়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাম সকালে জিজ্ঞেস করলেন আবু হরায়রা তোমার চোর গেল কই আবু হরায়রা বললেন যে রাসুল্লাহ সে তো এরকম বললো অসহায় অভাব অনটনে আছে দুই বাচ্চা না খেয়ে আছে পেটের তারনায় চুরি করতে এসেছে তাই ছেড়ে দিলাম আল্লাহ রাসুলাম বললেন সে মিথ্যা বলেছে ও আবার আসবে আবার আসবে যখন বললেন তাহলে তো আর কোনো সন্দেহ নাই উনি পরের রাত্রে আবার ওত পেতে বসে আছেন দেখে ঠিকই সেই গভীর রাত্রে আবার ওই লোক এসে এই জাকাতের মাল চুরি করতে শুরু করেছে উনি আবার ধরলেন আজকেও সে বলল যে আবহাওয়ারা আমি বড় অসহায় আমার স্ত্রী সন্ধ্যা না খেয়ে আছে পেটের তাড়নায় চুরি করতেছি তোমাকে ছেড়ে দাও আমি আর আসবো না আবু হরারা দয়া করে ছেড়ে দিলেন এবারও সকালে আল্লাহ রাসুল হাসান জিজ্ঞেস করে যে আবু হরারা তোমার তোর কি হলো বলেন যে রাসুল সে এবারও তো এই একই কারবার করলো আল্লাহ রাসুল সাল্লাম বললেন তুমি জেনে রাখো সে মিথ্যা বলেছে ও আবার আসবে এইবার তৃতীয় রাতে উনি খুব উৎপেতে বসে আছেন ঠিকই ওই গভীর রাতে আবার সেই লোকটা এসে এই জাকাতের মাল চুরি করতে শুরু করলো এইবার তিনি ধরলেন ভালো করে তোকে আমি আল্লাহ রাসুলের কাছে নিয়ে যাব আর ছাড়বো না সে বলল আবু হরায়রা তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন একটা দোয়া শিখাবো যে দোয়া পড়লে তোমার ধারে কাছে শয়তান আসতে পারবে না শয়তান আসতে পারবে না তো সাহাবাহিক রাম তো এলেমের পাগল ছিলেন এলেমের পাগল বলছে আচ্ছা ঠিক আছে শিখাও ও শিখাইল ইজা আওয়াইতা ইলা ফেরাশিকা যখন তুমি বিছানায় যাবে ঘুমানোর জন্য ফকরা আয়াতাল কুরসি তুমি আয়াতুল কুরসি পড়ো এটা পরে লাভ হবে কি হাফিজুন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী নিয়োগ করা থাকবে একজন পাহারাদার নিয়োগ করা থাকবে প্রভুকা শয়তান আর শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত আবার যদি সকালে একবার পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেস্তা নিয়োগ করা থাকবে ছেড়ে দিল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু হরা তোমার চোর কি হলো বলে ইয়ার সুলাল্লাহ সে তো এই কারবার করেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সদা কাকা অহুয়া কাজুবন আবু হরায়রা যে লোকটা তোমাকে এটা শিক্ষা দিয়েছে সে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী আর তুমি কি জানো এই তিন রাত পর্যন্ত তুমি কার সঙ্গে কথা বলছো তুমি যার সঙ্গে কথা বলছো নিজেই শয়তান তাহলে শয়তানেও হাদিস জানে কি জানে এই আয়াতুল কুরসির ফজিলত শয়তানেও জানে তবে শয়তানে বলার কারণে হাদিস হয় নাই বরং আল্লাহর রাসুল সাল্লাম কি করেছেন সমর্থন করেছেন আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন সদা কাকা সে সত্য বলেছে অহুয়া বোন যদিও সে কি তাহলে বোঝা গেল মিথ্যাবাদীরাও মাঝে মধ্যে কি করে দুষ্ট লোকেরা মাঝে মধ্যে ভালো কাজ শয়তান কোনো ভালো কাজ করে কাজী কয় যে হুজুর তো ভালো কাজও করে এই ভালো কাজ করে দেখলেই পাগল হওয়া দরকার নাই কারণ কি শয়তানেও ভালো কাজ করে কি করে এই হাদিসটা পাবেন আপনি বোখারির তিন হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস আর দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এমনি ভাবে সুরায় নাচ ফালাকে আমল করা উবাই ইবনে কাব কে জিজ্ঞেস করা হলো সুরায় নাচ ফালাক সম্পর্কে ফাকালা আসাল তো রসুল আল্লাহ সাল্লাম আমি আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করেছিলাম ফাকাল আকির আলী ফাকুল তু নাহানু নাকুল কামা কালামা যে আমরা কিভাবে বাঁচতে পারি সেভাবে শিক্ষা দিলেন সুরা নাচ এবং ফালাক পড়ার জন্য সহি বুখারি চার হাজার নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রাসুল সুরাজ সালাম থেকে আরো একটা যে নাচ ফালাক সম্পর্কে আয়সা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সুরাজ সালাম বলেছেন এটা আওয়াইলা ফেরাসিহি ও আল্লাহ রাসুল সুরাজ আমল এটা আল্লাহ রাসুল সাল্লাহাম যখন বিছানায় যেতেন কুল্লা লাইলাতিন প্রতি রাতে জামা কাফাইহি দুই হাত একাত্র করতেন সুম্মা নাফাসা ফিহিমা এরপরে দুই হাতে একাত্র করে থু দিতেন ফাকারা ফিহিমা কুল হু আল্লাহ আহাদ অকুল আউজ বরবিল ফালাক অকুল আউজ বরবিল নাস এই সূরাগুলো পড়ে দুই হাত একাত্র করে ফু দিতেন সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি এরপরে শরীরের যে পর্যন্ত হাত ফিরানো যায় ও পর্যন্ত হাত বুলাতেন তবে শুরু করতেন চেহারা এবং মাথার দিক থেকে চেহারা এবং মাথা দিয়ে শুরু করে একেবারে যে পর্যন্ত নেওয়া যায় ওয়ামা আকবাল আমিন জাফাদিহি চেহারা এবং মাথা দিয়ে শুরু করে শুরু দিকে মাথা সিনার অংশ সামনের অংশ হাত বুলাইতেন এরপরে পিছন দিকে হাত বুলাতেন যে পর্যন্ত যাওয়া যায় এফা আলুদা আলিকা সালাস আমার রথ এভাবে তিনবার করতেন এটা হাদিসের সহি বুখারির পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস এরকম ভাবে মসজিদের ভিতরে শয়তানে হামলা করে যে মসজিদ ঢুকে শয়তান ধোকা দেয় কেমনে বের করবে চেষ্টা করে এই মসজিদের ভিতরে শয়তানে হামলা করতে না পারে তার থেকে বাঁচার উপায় হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে লাহ কি আছে আউজ বিল্লাহ আউজিম অবিওয়াজহিল করিম অসুলতানহিল কাদিম মিনা শৈতানির রাজিম এই দোয়া যদি পড়ে তাহলে সারা দিনের জন্য শয়তান থেকে সে হেফাজত থাকে সুরান আবি দাউদ চারশত ছেষট্টি নম্বর হাদিস এমনিভাবে শয়তানের হামলা থেকে বাঁচার আরেকটা দোয়া আছে লা লাহুল মুলক আলাহুল হামদু আহু আলা কুল্লি শাইন কদির এটা ফিয়ামিন মিয়াতামাররা মানে দিনে একশো বার পড়তে হবে এটা পড়ে লাভ কি একশো বার যদি পড়া হয় ফজিলত হলো যে দশটা গোলাম আজাদ করার সব পাওয়া যাবে মিয়া তো হাসানা একশো নেকি তার আমল নামায় লেখা হবে অমুহাইয়া অমুহাইয়াত আনহু তো হাসাইয়া একশো গুণা তার আমল নামা থেকে মিটিয়ে দেওয়া হবে ওয়াকানাত লাহু শাইতানি ইয়ামাহু যালিকা আর ওই দিন সে শয়তানের থেকে নিরাপদ থাকবে হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত ওয়ালাম ইয়াতি আহাদুন বে আফদলা মিম্মা সে যে আমলটা করলো ওই দিন আর ওর চেয়ে ভালো আমলকারী কেউ হবে না ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন দালিক তবে যদি কেউ হচ্ছে বেশি আমল করে তার ভিন্ন কথা এই হাদিসটা আছে সহি বুখারীর তিন হাজার দুইশো তিরানব্বই নম্বর হাদিস এরপরে কোরআন তেলাওয়াতের সময় শয়তানে হামলা করে তা থেকে বাঁচার উপায় কি আউজবিল্লাহ শাহিদ পড়া এটার দলিল সুরায় নাহাল ষোলো নম্বর সুরার আটানব্বই নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ফাইদা করাতাল কোরআনা যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহ শৈতানের রজিম তখন তুমি শয়তানের রজিম থেকে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাও তাহলে কোরআন তেলাওয়াত করার সময় যদি শয়তান হামলা করে কি করতে হবে আউজবিল্লাহিম পড়তে হবে সবসময় জন্য এটা এমনিভাবে স্ত্রী ব্যবহার করার সময় শয়তান হামলা করে বলা হয়েছিল আগে যে শয়তানের হামলা সবসময় চলতে থাকে স্ত্রী সহবাসের সময় শয়তান হামলা করে এই জন্য বাঁচার উপায় কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাউ আন্না হাদাকুম ইদা আতাহালাহু যখন তোমাদের কোনো ব্যক্তি স্ত্রীর কাছে যায় তখন সে এই দোয়া যদি পড়ে জান্নিবনি শৈতানা অজান্নিবি শৈতানা মা রাজাক্তানি আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও এবং এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান থাকে তাকেও তুমি বাঁচাও শয়তান থেকে এই দোয়া যদি পড়ে ফাইন কানা বাইনাহুমা ওয়ালাদুল ওই সহবাসের মাধ্যমে যদি সন্তান হওয়ার ফয়সালা থাকে আল্লাহর পক্ষ থেকে লামিয়াদুর রাহুল শৈতান তাহলে শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না ওয়ালাম ইউসাল্লিত আলাইহি এবং শয়তানের কোনো প্রভাব তার উপরে চলবে না সহি বুখারির তিন হাজার দুইশো তিরাশি নম্বর হাদিস এবারে স্বপ্নের মধ্যে শয়তানে হামলা করে আমরা আগে আলোচনা করেছিলাম তো কি করতে হবে স্বপ্নের মধ্যে ভয়াবহ স্বপ্ন দেখেন অনেক সময় মারাত্মক স্বপ্ন ভয়াবহ স্বপ্ন অনেকে আছে বাচ্চা স্বপ্ন থেকে ভয় পায় তারা এটা খুব ভালো করে আমল করবেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আর রু ইয়া মিনাল্লাহি স্বপ্ন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুলম মিনা শৈতান আর এক প্রকার হুলম এটা শয়তানের পক্ষ থেকে ফাইদা রাহাদুকুম শাইআন ইয়াকরাহুহু যখন তোমাদের কোনো ব্যক্তি স্বপ্নে এমন কোন স্বপ্ন দেখবে যা ভয় পায় সে অপছন্দ করে খারাপ কিছু দেখে তাহলে সে তিনবার থুতু ফেলবে রেহা এবং আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে পানা চাবে আউজুবিল্লাহ শয়তান বলবে এটা যদি বলে তাহলে আল্লাহ তাদের রুহু তাহলে তার আর কোনো ক্ষতি হবে না এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা বলেন যে আমি অনেক সময় এত মারাত্মক স্বপ্ন দেখতাম ইনকুন্তুল্লাহ আর আর রুইয়া আসকাল আলাইয়ামিনাল জাবাল আমি এমন এমন মারাত্মক স্বপ্ন দেখতাম যা পাহাড়ের চেয়ে আমার পর ভারী মনে হতো ফামা হুয়া ইল্লা আন সামিতু হাদাল হাদিস এই হাদিস শোনার পরের থেকে যখন আমল করতে শুরু করলাম ফামা উবালিহা এখন আর আমার কোনো সমস্যা নাই সহি বুখারীর পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং তিন হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস এমনি ভাবে আরো একটা কথা বলা হয়েছে হাদিসে ইদা রাহাদুকুম রুইয়ান ইউহিব্বুহা যখন তোমাদের কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন সে পছন্দ করে ভালো স্বপ্ন ফাইন্না আমিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফালি আহমদুল্লাহ সেজনের উপর আল্লাহর হামদ করে আলহামদুলিল্লাহ বলে তাহলে ভালো স্বপ্ন দেখলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ ওয়ালি হাদ্দিস বিহা এবং এই স্বপ্ন অন্যকে বলতে পারবে আর যদি এর বিপরীতে খারাপ স্বপ্ন দেখে শৈতন এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে রেহা সেজন্য অবশ্যই শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ কাছে পানা চায় আর এই স্বপ্ন যেন সে কারো কাছে না বলে খারাপ স্বপ্নদের কার কাছে বলা যাবে না আল্লাহর কাছে পানা চাবেন কারোর কাছে বলবেন না ফাইন না আল্লাহ তাদের রু তাহলে আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এটা বোখারির দুই হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস এরকম ভাবে হাই তোলার সময় যখন হা করে অলসতার কারণে হাই আসে এ সময় শয়তান হাসে এটা আমরা হাদিসে বলেছিলাম এ সময়ও শয়তান থেকে পানা চাইতে হবে এক তো বন্দি করতে হবে যতদূর সম্ভব এটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে বন্ধ রাখা না পারলে মুখে হাত দিবে শয়তান থেকে ফালিয়া রুদ্ধ মাস্তাতা যথাসম্ভব এটাকে বন্ধ করার চেষ্টা করবে ফাইন্না হাদা কুমিদা কল হা দহেকার সেই পদ এক একজনে যখন হাই তোলা সময় হা করে মুখ খুলে রাখে ওই সময় শয়তান হাসে করে দেখো আশরাফুল মখলুকাত এই বনি আদমের শ্রদ্ধা করতে বলেছিল উপহাস করে কৌতুক করে এজন্য শয়তান তারাবার জন্য আউজবিল্লা পড়া এরকম আরো যে দোয়াগুলো সেগুলো পড়া এ হাদিসটা সহি বুখারির তিন হাজার দুইশো উনানব্বই নম্বর হাদিস এবারে খানা পিনার সময় শয়তান হাজির হয় খানা পিনার মধ্যে শয়তান হামলা করে এটা আমরা আগে আলোচনা করেছি তো সেক্ষেত্রে শয়তান থেকে বাস্তব কেমনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল করে নেয় যে খাবারে বিসমিল্লা পড়া হয় নাই তাহলে বিসমিল্লা বলে শুরু করলে শয়তান খাবারের মধ্যে হামলা করতে পারে না এ হাদিসটা আছে মিসকাতের মুসলিম হাদিস মিসকাতে আছে চার হাজার একশো ষাট নম্বর হাদিস এরকম বাম হাতে খাইলেও শয়তান ধরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাকুলান্না হাদুম মিনকুম বিশেমালিহি তোমাদের কেউ যেন বাম হাতে না খায় ওয়ালা ইয়াশরাবান্না বিহা বাম হাতে পান না করে ফাইন্না শাইতান ইয়াকুলু বিশমালিহি ওয়া ইয়াশরাবু বিশবিহা কেননা শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে তাহলে বাম হাতে খাওয়া যাবে না পান করা যাবে না এবং বিসমিল্লা বলে খাওয়া শুরু করতে হবে তাহলে শয়তান হামলা করতে পারবে না হাদিসটা আছে সহি মুসলিমের পাঁচ হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস এরকম ভাবে রাতের বেলায় বাতি জ্বালাইয়া ঘুমাইলে শয়তান নিয়ে আগুন লাগাই দেয় আপনারা ওই যে কয়েল জ্বালান মোমবাতি জ্বালান এসব ক্ষেত্রে খেয়াল রাখবেন হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদাস্তাজনাহাল হাল্লাইলু যখন রাত নেমে আসে অন্ধকার নেমে আসে তোমরা তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিশুদেরকে আটকে রাখো সন্ধ্যার সময় তোমাদের শিশুদেরকে আটকে রাখো কেননা এই সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে ফাইদা জাহাবাসা মানে এসা হা যখন নাকি ঘন্টাখানিক চলে যায় তারপরে তোমরা ছেড়ে দেওয়া অসুবিধা নাই বা বাবাকা দরজা বন্ধ করো ঘরের দরজা বন্ধ করে দাও অজকুর ইসমাল্লা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা পড়ে বিসমিল্লা পড়ে যেই দরজা বন্ধ করা হয় ওই দরজা খুলে শয়তান ঢুকতে পারে না অজকুর ইসমাল্লা আজ্লা ফাইন্না শৈতানা লা ইয়াফতাহ বাবান মুগলাকান কেননা শয়তান কখনো বন্ধ দরজা বিসমিল্লা বলে যে দরজা বন্ধ করা হয় এটা খুলতে পারে না এরপরে বললেন ও আচ্ছি মিসবাহাকা তুমি তোমার বাতিটা নিবেই ঘুমাও অজকু ইসমাল্লা এবার বিসমিল্লা করে নিবাও ওয়া আউ কি সেকা আঁকা পানির পাত্র ঢেকে দাও পানির পাত্র ঢেকে দাও ওদের শয়তান পেশাব করে অজকুর ইসমাল্লা এই পানির পাত্র ঢাকার সময়ও বিসমিল্লা বড় অখম্মের এনা আঁকা খাদ্য পাত্র সব ঢেকে রাখো এটা মা বোনরা খুব ভালো করে খেয়াল রাখবেন আপনি মা বোনরা আছে কিনা জানে কেন চলে গেছে সব আল্লাহ জানে মা বোনদের এটা খুব জরুরি ওয়াজ এই মা বোনরা এটা খেয়াল এই হাদিসটা আপনাদের যে দরজা বন্ধ করা এটা পুরুষরা শেয়ার করবে কিন্তু ওয়াতফি হাকা বাতি নিবানো বিসমিল্লা বলে পানির মশক পানির পাত্র বন্ধ করা বিসমিল্লা বলে খাদ্যদ্রব্য খাদ্যের পাত্র বন্ধ করা বিসমিল্লা বলে আল্লাহ রাসুল সাল্লাম বলছে যদি বন্ধ করার কিছু না পাও তাহলে একটা কাঠ একটা লাঠি হলেও তুমি ওটা আড়াআড়ি করে উপরে রেখে দাও বিসমিল্লা বলে একটা লাকড়ি একটা লাঠি রেখে দিলেও দিবা তাহলে শয়তান আর ঢুকতে পারবে না হাদিসটা আছে সই বুখারির তিন হাজার দুশো আশি নম্বর হাদিস আর মুস্তাদে আছে চোদ্দ হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস এবারে রাগ করলে শয়তান রাগের সময় শয়তান হামলা করে রাগ রাগ জিনিসটাই শয়তান থেকে আসে এই জন্য সঙ্গে সঙ্গে তবা করতে হবে হাদিসে বলা আছে সহি বুখারির তিন হাজার দুইশো বিরাশি নম্বর একটা হাদিস আছে লম্বা ঘটনা আছে একটা এখানে এখানে আল্লাহ রসুলাম বলছেন যদি কোনো ব্যক্তি আউজবিল্লাহ শৈতান বলে তো তার থেকে শয়তান দূর হয়ে যায় শয়তান তার ধারে কাছে রাগ করতে পারে রাগ দূর হয়ে যায় এতেও যদি কাজ না হয় আচ্ছা ওটা আছে সহি বুখারির তিন হাজার দুইশো বিরাশি নম্বর হাদিসে জাউজবিল্লে পড়া তাতেও যদি না হয় তাহলে কি করবে দাঁড়ানো ধরে বসে পড়বে বলছেন যে ইন্নাল গদাব মিনার শৈতান একটা হচ্ছে শয়তানের থেকে অন্যা শৈতানা খুলিকা মিনার নার আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ওয়াইন্নামা তুতফাউন নারু বিলমা আর আগুন নিবানো হয় কি দিয়ে পানি দিয়ে ফাইদা গদিবা হাদুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি রাগ উঠে রাগ করে ফালিয়া তাহলে যেন উজু করে উজু করবে কি করবে উজু করবে হাদিসটা আছে আবু দাউদের চার হাজার সাতশো ছিয়াশি নম্বর হাদিস এরকম ভাবে গাধার ডাক শোনার সময় শয়তান হামলা করে গাধার ডাক যখন হয় তখন শয়তান দেখলে গাধা চিলি করে এই জন্য বলা হয়েছে যখন তোমরা মুরগির ডাক শোনো মোরগের ডাক শোনো তখন তোমরা আল্লাহর কাছে পানা ইচ্ছা ইচ্ছা আল্লাহর কাছে আবেদন করো দরখাস্ত করো দোয়া করো আল্লাহ দিবেন কারণ এই সময় মোরগে ডাকে ফেরিস্তা থাকবে কি দেখলে আল্লাহর ফেরিস্তা থাকলে শয়তা মোরগ ডাক দেয় আর গাদা ডাক দেয় কোন সময় শয়তান দেখলে পরে এই জন্য গাদা যখন ডাকে তখন তোমরা আল্লাহর কাছে পানা চাও বিল্লাহ শয়তান বলো এটা হাদিসটা আছে বুখারির তিন হাজার তিনশো তিন নম্বর হাদিস এরপরে যদি বলা যদি বলা একটা শয়তানের চাবি তো সব যদি না যদি মানে তাকদিরের যে সমস্ত বিষয় আছে তার সঙ্গে যদি বলাটা শিরিক যদি বলবে না কোন ঘটনা ঘটে গেছে আহারে যদি এটা করতাম তাহলে এটা হতো এইরকম যদি বলা যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তোমার কোনো বিষয় ছুটে যায় তখন তুমি এটা বলো না যে যদি এইটা করতাম তাহলে এটা হতো এটা বলো না বরং তুমি কি বলবা কদ্দার আল্লাহ কি বলতে হবে কদ্দার আল্লাহ আর এখানে সনা কদ্দার আল্লাহ মা শাহ সনা কদ্দার আল্লাহ মা শাহ ফালা কিন্তু এটা বলবে না যদি এটা করতাম আহ যদি এটা হতো তাহলে এটা হতো না বলছেন যে না এটা শয়তানের চাবি এটা কি কার চাবি লাও ইয়াফতাহু মিনা শাইতান লাও মানে যদি এটা শয়তানের চাবি এটা শয়তান দরজা খুলে দেয় হাদিসটা মুস্তাদে আমাদের আট হাজার সাতশো একানব্বই নম্বর হাদিস এমনি ভাবে মহিলাদের উপরে শয়তান হামলা করে মহিলাদের মাসিক ঋতুস্রাব যাতে নিয়মিত না হয় এই জন্য পেটের ভিতরে লাথি মারে লাথি মারে এবং তারপরে শয়তানের এই খোঁচা মারার কারণে রক্ত ঝরতে থাকে মহিলা মনে করে যে বোধ এই রক্ত নিয়ে নামাজ পড়া যাবে না নামাজ পড়া বন্ধ করে দেয় এর শয়তান করে আল্লাহ রাসুল সাল্লাহামকে আসমা বিনতে ওমাইস নামক একজন মহিলা বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না ফাতেমা বিনতে উত্ত উস্তুহাইজাত মঞ্জু কাজা ওয়া কাজা ফাতেমা বিনতে আবি হুবাইশ নামক একজন মহিলা এতদিন এতদিন থেকে সে হায়েজ এবং রোগে ভুগতেছে ফালাম তুসল্লি সে নামাজ পড়ে না ফকাল রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেন সুবাহান আল্লাহ ইন্না হাসামিনা শৈতন এটা তো শয়তানের থেকে শয়তানের ধোকা কি করবে তাহলে সে এটা বন্ধ করার চেষ্টা করবে নাহলে তুলা দিয়ে আটকাবে তা না পারলে সে পানি দিবে এরপরে আল্লাহ রসুলাম বললেন এটা কাজ করবে জহুর এবং আসরের জন্য একবার গোসল করবে একবার গোসল করে জহুর আসর একসাথে পড়বে আবার মাগরি বা এসার জন্য একবার গোসল করে দুটা পড়বে এরপরে ফজরের জন্য একবার গোসল করবে তিনবার গোসল করে তিন নামাজ পড়বে তাহলে রক্ত ঝরতে থাকলে সমস্যা নেই ওর দ্বারা উদ্ভঙ্গ হবে না অন্য কোনো কারণ না পাওয়া গেলে এই রক্ত ঝরা অনিয়মিত রক্ত এর কারণে নামাজ বন্ধ করা যাবে না এরপরে বিষয়টা আরো সহজ করা হয়েছে তিনবার গোসল করলে ঠান্ডায় মরে যাবেন আপনি শীতে এই যে মাঝখানে কয়েকদিন শীত গেল আমি একদিন সকালে বেশি শীত লাগে গোসল করলাম দেখি কি হয় শয়তানকে দূর করতে হবে সকালে ঘুম আসে সাধারণ সাধারণ সকালে ঘুমাই না তো গোসল করার পরে এমন ঠান্ডা লাগলো শেষ পর্যন্ত লোকদেরকে বলা যে আগুন জ্বালাও তাড়াতাড়ি আগুন জ্বালাইলো এই তাপ টাপ দিয়ে মোটামুটি ঠিক হওয়া গেল এখন যদি মহিলাদেরকে বলি তিনবার গোসল করতে হবে তো সর্বনাশ সর্দি লেগে যাবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে না একবার গোসল করো দৈনিক একবার গোসল করে এরপরে সালাতের টাইম উজু করো সালাতের টাইম যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত ওই উজু দিয়ে নামাজ পড়া যাবে মহিলাদের জন্য যাদের মাসিক ঋতুস্রাব নিয়মিত না মনে করেন আগে হতো তিন দিন এখন এই যে রক্ত ঝরতে শুরু করলো আর বন্ধ হয় না তাহলে আপনি ওই তিন দিনকে হায়েস্ট ধরবেন আর তিন দিন পরে যতদিন থাকে এগুলোতে একবার গোসল করে প্রতি নামাজের টাইমে একবার উজু করবেন টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার উজু থাকবে রক্ত যতই ঝরুক ওই কারণে উজুভঙ্গ হবে না যতক্ষণ না অন্য কোনো কারণ না পাওয়া যায় এরপরে এভাবে আমরা করে নিব মহিলাদের আরো একটা মাসলা এখানে জানিয়ে দেই আল্লাহর রাসুল সাল্লাম একদিন সব স্ত্রীদের সঙ্গে সহবাস করলেন তো গোসল করলেন একবার আর রাফে হ্যাঁ, প্রত্যেক স্ত্রীর কাছে এক একবার গোসল করেছিলেন কালাত ফাকুলতে রসুল্লাহ আল্লাহ তাজা আলাহ গোস্তান ওয়াহেদা একবার কেন গোসল করলেন না কালা হাদা আজকা বা আতে বা আফার এটা বেশি পবিত্র এটা ভালো তো এটা হলো একাধিক স্ত্রী যাদের আছে একাধিক স্ত্রী থাকলে একবার সহবাস করলো তারপরে আর এক স্ত্রীর কাছে গেল তো মাঝখানে গোসল করে নেওয়াটা উত্তম ভালো এবং পবিত্রতার জন্য উত্তম এটা আল্লাহ রসুল বলেছেন হাদিসটা আছে আবু দাউদের দুইশো উনিশ নম্বর হাদিস তবে গোসল করা এখানে ফরজ না সহবাস করার জন্য আবার গোসল করা ফরজ না আর এক স্ত্রীর সাথে যদি বারবার সহবাস করে সেক্ষেত্রে মাঝখানে উজু করে নেওয়া উত্তম তবে কোনো ফরজ কিছু না আল্লাহ রসুল সাল্লাম একাধিকবার সহবাস করেছেন উজু করেন নাই বা গোসল করেন নাই মাঝখানে এটারও দলি যাচ্ছে তো আমরা এই শয়তানের হামলা থেকে বাঁচার কিছু উপায় আলোচনা করলাম আর বড় বড় শয়তান থেকে বাঁচার হামলা বাঁচার উপায় কি তা তো অস্ত্র যেটা আলোচনা করলাম জুমাতে করে নিলে ভালো আল্লাহ তালা আমাদের সকলকে এই শয়তানের অসা শয়তানের হামলা থেকে বাঁচার তো দান করলাম আমিন